লক্ষ্য করে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হল খরির পরিণাম অমঙ্গলজনক সুতরাং যুগলখড়ি থেকে আমাদেরকে দূরে থাকা দরকার ইসলাম ধর্ম হচ্ছে বা প্রকৃত ইসলাম ধর্ম হচ্ছে সচ্চরিত্রে ধর্ম সততার ধর্ম সমাজে শান্তি স্থাপন করার ধর্ম কোনো মানুষকে যেন অন্য কোনো মানুষ কষ্ট না দেয় এটাই হচ্ছে প্রকৃত ইসলামের দাবি তাই চুগলখড়ির শাস্তির কথা এসছে আর চুগলখড়ি যে ঘৃণিত কাজ এর বিবরণ পবিত্র হাদিসের মধ্যে আমরা পাচ্ছি তাই একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ان من شر الناس ذا الوجهين ان من شر الناس ذا الوجهين الذي ياتي هؤلاء بوجه وهؤلاء بوجه رواه الامام مسلم في صحيحه এই হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তার সহি গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নম্বর দেখতে পারেন আটানব্বই হাইফেন ব্র্যাকেটের মধ্যে দু নম্বর হাদিস এই হাদিসটি সহি মুসলিম গ্রন্থের মধ্যে রয়েছে অন্য এক নম্বরের মাঝামাঝিতে দু হাজার এবং দু হাজার এই দুই হাদিসের মাঝামাঝিতে উক্ত হাদিসটি পাওয়া যাবে তো এই হাদিসে ওই সমস্ত লোকের বিবরণ এসেছে যারা চুগুলখড়ি করে চুগলখড়ির বিষয়টি হচ্ছে গিবোধ করার চাইতেও বেশি গ্রেডিত তো চুগলখড়ির বিষয়টি থেকে আমাদেরকে দূরে থাকা দরকার যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করলাম সে হাদিসটি বোখারি সহি বোখারি গ্রন্থে পাবেন সাত হাজার একশো উনআশি নম্বর হাদিস তবে হাদিসের শব্দগুলি সহি মুসলিম থেকে নেওয়া হয়েছে হাদিসের ভাবার্থ আপনাদের সামনে তুলে ধরি আবু হরে আল্লাহ তাল আনহতে বর্ণিত তিনি বলেন যে নিশ্চয়ই রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মানুষের মধ্যে মানুষের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি নিকৃষ্ট যে ব্যক্তি দুমুখ দুরকম কথা বলে তাই সে একদল মানুষের কাছে একরূপ কথা বলতে যাবে আর অন্য একদল মানুষের কাছে অন্যরূপ কথা বলতে যাবে দুইজনের মধ্যে বা দুই দলের মধ্যে শত্রুতা কিংবা দ্বন্দ্ব সৃষ্টি করার উদ্দেশ্যে তাহলে যে ব্যক্তি চুগুলখড়ি করে তার কাজ হলো দুই ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা কিংবা দুই দলের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া বা দ্বন্দ্ব সৃষ্টি করা কিভাবে দ্বন্দ্ব সৃষ্টি করতে হবে সে বিষয়ে চুগলখোর ব্যক্তি অত্যন্ত পটু হয়ে থাকে তো তাই আল্লাহর কাছে চুগলখোর ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট কেন যে এই চুগলখড়ির দ্বারা সমাজে সে অশান্তি নিয়ে আসে দ্বন্দ্ব নিয়ে আসে ঝগড়া নিয়ে আসে বিবাদ নিয়ে আসে আর লোকের মধ্যে যেন ভালোবাসা প্রেম প্রীতি স্থাপিত না হয় তার জন্য সে সব সময় চেষ্টা করতে থাকে তো তাই এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয়গুলি আমাদেরকে জেনে রাখা দরকার যে চুগলি করা হচ্ছে একটি মহাপাপ তাই এতে থেকে সতর্ক থাকা ওয়াজেব চুগলখোর ব্যক্তি চুগলি করার জন্য বিভিন্ন দলের মানুষের কাছে বিভিন্ন রূপে আসে যত রকম লোকের কাছে যাবে তত রূপ চেহারা নিয়ে যাবে সে আর সে নিজেকে তাদেরই লোক এবং অন্যদের শত্রু ও ঘৃণাকারী হিসেবে প্রকাশ করে যার কাছে যাবে বলবে যে আমি তো তোমারই লোক তোমারই মঙ্গল কামনা করি এইভাবে সে দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করে তো যদি কোনো মুসলিম ব্যক্তি বিভিন্ন দলের মানুষের কাছে মীমাংসার উদ্দেশ্যে বিভিন্ন রূপে আসে তাহলে এই কাজটি তার প্রশংসিত হবে প্রশংসিত কাজ বলেই গণ্য করা হবে ঘৃণিত কাজ বলে বিবেচিত করা হবে না তাহলে কোনো ব্যক্তি যদি প্রেম প্রীতি বা ভালোবাসা বা মীমাংসা করার জন্য বা ভালোবাসা স্থাপন করার জন্য এক অপরের কাছে আলাদা আলাদা কথা বলে এবং মীমাংসা করে দেয় দুই গ্রুপের মধ্যে বা দুই লোকের মধ্যে তাহলে এই কাজটি তার পুণ্যের কাজ হবে পাপের কাজ হবে না নেকির কাজ হবে কিন্তু যে ব্যক্তি দ্বন্দ্ব লাগাবার উদ্দেশ্যে যাবে দুই ব্যক্তির কাছে দুই রকম কথা বলতে সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে ঘৃণিত ব্যক্তি একটি সহি হাদিসের মধ্যে এসছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একদা মদিনাই এক বাগান দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন ইতিমধ্যে তিনি জানতে পারলেন আল্লাহর হুকুমে যে এই কবরে শাস্তি হচ্ছে দুইটি কবরে শাস্তি হচ্ছে তো দুইটি কবরে শাস্তি হচ্ছে দুইজনকে শাস্তি দেওয়া হচ্ছে তো দুইজনের মধ্যে একজন ছিল চুবলখর সে চুগলি করত চুগলখড়ি করে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করত মানুষের মধ্যে থেকে প্রেম প্রীতি ভালোবাসাকে দূরে সরিয়ে দিত এই জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে বোঝা গেল যে কাজ করলে শাস্তি হবে সেই কাজটি হচ্ছে কাবিরা গুণা তো চুগুলখড়িটি হচ্ছে একটি কাবিরা গুণা এই কাবিরা গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে চুগলখড়ির মানে এক অপরের মধ্যে দ্বন্দ্ব লাগার পদ্ধতি হচ্ছে এই রকম ভাবে যে আপনার কাছে এসে বলবে এক ব্যক্তি যে ভাই দেখো অমুক ব্যক্তির কাছ থেকে আমি এলাম সে তোমার শত্রু সে তো তোমাকে পেলে ধ্বংস করবে বা তোমাকে শাস্তি দিবে অথচ এইসব কোনো ঘটনা ঘটেনি বা সেই ব্যক্তি কিছুই বলেনি এগুলো এইরকম ভাবে এই ব্যক্তির কাছ থেকে যাবে আবার সেই ব্যক্তির কাছে বলবে দেখো আমি অমুকের কাছ থেকে এলাম আর সে তোমার সঙ্গে দ্বন্দ্ব করতে চায় তোমাকে শাস্তি দিতে চায় আর তোমাকে যে কোনো যে কোনোভাবে কষ্ট দিতে চায় তো তুমি সতর্ক থাকো তার কাছ থেকে অথচ এগুলো কিছুই ঘটেনি সে নিজে মন গড়িয়ে এইভাবে কথা বলে দুইজনের মধ্যে বা দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে এই হচ্ছে চুগলখোর এই চুগলখড়ি থেকে আমাদেরকে দূরে থাকা দরকার কেন যে চুগলখোর ব্যক্তি আল্লাহ তালার কাছে ঘৃণিত ব্যক্তি আর চুগলখড়ির জন্য মহা শাস্তি রয়েছে আকুল কৌলি হাদা واستغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمات من كل ذنب واتوب اليه والسلام عليكم ورحمه الله وبركاته